পঞ্চদশ খণ্ড দ্বিতীয় পরিচ্ছেদ যাত্রাওয়ালা ও সংসারে সাধনা ঈশ্বর দর্শনের আত্মদর্শনের উপায় শ্রীরামকৃষ্ণ বিদ্যা অভিনেতার প্রতি বলিলেন আত্মদর্শনের উপায় ব্যাকুলতা কায় মনোবাক্যে তাঁকে পাবার চেষ্টা যখন অনেক পিত্ত জমে তখন ন্যাবা লাগে সকল জিনিস হলদে দেখায় হলদে ছাড়া কোনো রং দেখা যায় না তোমাদের যাত্রাওয়ালাদের ভিতর যারা কেবল মেয়ে সাজে তাদের প্রকৃতি ভাব হয়ে যায় মেয়েকে চিন্তা করে মেয়ের মতো হাব ভাব সব হয় সেইরূপ ঈশ্বরকে রাত দিন চিন্তা করলে তারই সত্তা পেয়ে যায় মনকে যে রঙে ছোপাবে সেই রং হয়ে যায় মন ধূপাঘরের কাপড় বিদ্যা তবে একবার ধোপাবাড়ি দিতে হবে শ্রীরামকৃষ্ণ হ্যাঁ আগে চিত্তশুদ্ধি তারপর মনকে যদি ঈশ্বর চিন্তাতে ফেলে রাখো তবে সেই রঙই হবে আবার যদি সংসার করা যাত্রাওয়ালার কাজ করা এতে ফেলে রাখো তাহলে সেই রকমই হয়ে যাবে